সন্ধ্যা পর্যালোচনা লিখিতবৃন্দ আহ্বানবন্ধু কর্তৃক সঞ্জিতা হোসেন আজ সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল মুজিবপুরের বৈদ্যনাথ তলা গ্রামের আম্রকাননে জন্ম নেয় বাংলা নামী দেশ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয় এখানে পরে এই বৈদ্যনাথ তলা অভিযুক্ত হয় মুজিবনগর নামে এর আগে দশ এপ্রিল স্বাধীন বাংলাদেশ জলালুদ্দিন এগারোই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশব্যাপী উদ্দেশ্যে বেতার ভাষণ দেন তার এই ভাষণ আকাশবাণী থেকে একাধিক তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তারিখ নির্ধারিত হয় তাজউদ্দিনের ভাষণের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষ প্রধানমন্ত্রী জগদীবন্ধু নারায়ণ সরকার যাত্রা শুরু করে সমস্ত উপস্থিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত বাঙালির উপর অবাঞ্ছিত হামলা চালানো ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পৌরভাবনার ধারাবাহিকতাতে দশই এপ্রিল ও সতেরোই এপ্রিল ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয় দশই এপ্রিল পাকিস্তানের নির্বাচিত জাতীয় ও এবং মিলিত হয়ে সরকার গঠন করা গুজরাট শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মোহাম্মদ এবং স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন শতক অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে এদিকে কোরআনতলায়াত করেছিলেন সতেরো বছরের রাষ্ট্রপতি মোহাম্মদ বাকুর আলী এদিকে সতেরো এপ্রিল ব্রিটিশ রাজের সরকারের মন্ত্রীরা শপথ নিলেও আঠারো এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় এই কোন কামরুজ্জামান পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর মন্ত্রী সভার স্বাস্থ্য জীবিত ব্যক্তি খন্দকার মোস্তাক আহমেদের সদস্য ছিলেন জেনারেল আতাউদ্দিন ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর মেজর জেনারেল আব্দুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন মুজিবনগর সরকারকে মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয় করে করে কোনো স্টেশন কমান্ডার ছিল না কমান্ডারের যথামতি এলাকায় অভিযান করতেন সেক্ষেত্রে কমান্ডারের অভিনেতা নেতৃত্বে নয়নাথের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে স্বাধীন সংগঠনে এই প্রথম সরকারের তৃতীয়টি প্রতিষ্ঠায় উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন এর আগে ভারত এবং ভুটান এই সরকারকে স্বীকৃতি দেয় ঐতিহাসিক স্বীকৃতি কর্ম কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন